জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন যখন কাবাগৃহ পুনর্নির্মাণ করা হচ্ছিল তখন নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম ও আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন পাথর বয়ে আনছিলেন আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন নাবি সাল্লাহ আল্লাহ সাল্লামকে বললেন তোমার লুঙ্গিটি কাঁধের উপর রাখো পাথরের ঘর্ষণ হতে তোমাকে রক্ষা করবে লুঙ্গি খুলতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন তার চোখ দুটি আকাশের দিকে নিবিষ্ট ছিল তার চেতনা ফিরে এলো তখন তিনি বলতে লাগলেন আমার লুঙ্গি আমার লুঙ্গি তৎক্ষণাৎ তার লুঙ্গি পরিয়ে দেয়া হলো